কে করিল ধরণীকে এত সুন্দর কার সৃষ্টি নেই তুলনা যে তার কে করিল ধরণীকে এত সুন্দর কার সৃষ্টি নেই তুলনা যে তার কে করিল ধরণীকে এত সুন্দর কার সৃষ্টি নেই তুলনা যে ওই যে নীল আকাশার সবুজের বন শ্যামলীলতার মাঝে হারিয়েছে মন ওই যে নীল আকাশার সবুজের বন শ্যামলীলতার মাঝে হারিয়েছে মন ওই যে নীল আকাশার সবুজের বন শ্যামলীলতার মাঝে হারিয়েছে মন রূপলি নদীর ওই কুলু কুলু তানে রূপলি নদীর ওই কুলু কুলু তানে রূপলি নদীর ওই কুলু কুলু তানে তসবি পড়ে যেন সেই আল্লাহ কে করিল ধরণীকে এত সুন্দর কার সৃষ্টি নেই তুলনা যে তা কে করিল ধরণীকে এত সুন্দর কার সৃষ্টি নেই তুলনা যেতা হাজার রঙের পাখি বাগানের ফুল কার গানে ওরা আছে মশগুল হাজার রঙের পাখি বাগানের ফুল কার গানে ওরা আছে মশগুল হাজার রঙের পাখি বাগানের ফুল কার গানে ওরা আছে মশগুল ওই যে পাহাড়ি ছায়া না কলে রূপলি চাঁদের আলো মুক্ত জলে ওই যে পাহাড়ি ছায়া না কলে রূপলি চাঁদের আলো মুক্ত জলে ওই যে পাহাড়ি ছায়া না কলে রূপলি চাঁদের আলো মুক্ত সাজানোয় ধরণীতে করুণায় পা সাজানোয় ধরণীতে করুণায় পা সাজানোয় ধরণীতে করুণায় পা শুকুর করি তার সিজদা হাজার কে করিল ধরণীকে এত সুন্দর কার সৃষ্টি নেই তুলনা যে তার কে করিল ধরণীকে এত সুন্দর কার সৃষ্টি নেই তুলনা জেতা কার সৃষ্টি নেই তুলনা জেতা কার সৃষ্টি নেই তুলনা জেতা কার সৃষ্টি নেই তুলনা জেতা কার সৃষ্টি নেই তুলনা জেতা